জীবনে একজন মমিন হিসাবে একজন মুসলিম হিসাবে কোরআনের কি হক আছে সেটা আমরা আজকে সংক্ষেপে আলোচনা করতে চেষ্টা করব আমরা নিশ্চয় জানি যে আল্লাহ রবুল আলমিন যে মহাগ্রন্থ কোরআনকে অবতীর্ণ করেছেন এর বিষয়বস্তু হচ্ছে মানুষ মানুষ বলতে কোরআন সবার জন্য এসছে বিশেষ করে সোরায় বাকারা শুরুতে আল্লাহ যে জানিয়ে দিচ্ছেন দালিকাল কিতাবুল্লা রইবাফি হুদাল্লিল মোত্তাকিন এটি পথ দেখাবে যারা তাকোয়ার গুণ সম্পন্ন তাদেরকে তো রমাদান হচ্ছে তাকোয়া অনুশীলনের মাস তাকোয়া অর্জনের মাস তাকোয়ার লাভের প্রশিক্ষণের মাস তো এই মাসে আমরা কোরআনের হক নিয়ে আলোচনা করাটা খুবই সঙ্গত মনে করেছি সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন কারিমে সত্তরবার এসছে কোরআন শব্দটি এবং এটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আমরা এটাও জানি যে সর্বাধিক এবং সার্বক্ষণিক পঠিত এই মহাগ্রন্থ যেটার মধ্যে সন্দেহ নেই কিন্তু যা থেকে উপকার লাভের সুযোগ কেবল তাদেরই রয়েছে যারা তাকুয়ার গুণ অর্জন করেছে প্রকৃতপক্ষে তা না হলে কোরআনের আহ্বান তো সব মানুষের জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সুরা ইউসুফের দুই নম্বর আতে যে ইন্না আংজাল্লাহ কোরআন আরবি আল্লাহ আল্লাহ কুম তাকিলুন যে আমি আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো বুঝতে পারো অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম এবং তার সাথীদেরকে প্রতি যেহেতু কোরআন প্রথম এসছে তো তাদের বোঝা সহজ করার জন্য সম্মানিত উপস্থিতি আমরা যারা অনারব তাদের জন্য কোরআনকে বুঝে পড়তে হবে কোরআন বুঝে পড়ার এখানে ইঙ্গিত বহন করে এবং বোঝার জন্য আমরা অনেক মাতৃভাষার বাইরে অনেক ভাষা বুঝি আমরা আমাদের দেশের বিরাট সংখ্যক মানুষ ইংরেজি জানেন ইংরেজি বুঝেন কিন্তু যে পরিমাণ ইংরেজি জানেন ইংরেজি বুঝেন মুসলিম হিসাবে আমার জীবন গ্রন্থের ভাষা কিন্তু আমরা সেইভাবে জানিও না বুঝিও না বোঝার চেষ্টাও নাই এটা দুর্ভাগ্যজনক এটা পরিহারযোগ্য তো কোরআন নাজিলের মাসে কোরআনের হক নিয়ে আমি কথা বলবো তার আগে এই কথাটা বললাম এরপরে কোরআন নিয়ে কোরআন নিজে বলেছে যে সত্তর জায়গায় কোরআন তার এই শব্দটিকে উল্লেখ করেছে যেমন আল্লাহ তালা বলছেন অলাকাদ ইয়াসারনাল কোরআন আলী দিক ফাহাল মিম মুদাকির সোরা কামার চুয়ান্ন নম্বর সোরা বাইশ নম্বর আয়াত যে আর আমি কি তোমার আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদের জন্য উপদেশ গ্রহণের জন্য অতএব কোন উপদেশ কোন উপদেশ গ্রহণকারী আছে কি কোরআন আমাদের শেখার জন্য জানার জন্য চর্চার জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছেন আমি এই কথাগুলো এই পর্বে বললাম যে কোরআনের পরিচয় নেই কারণ হক বলার আগে কোরআনের দু একটি কথা বলা প্রয়োজন মনে করেছি কোরআনের পরিচয় আমাদের কাছে সুবিদিত সবাই জানি এখন আসুন কোরআনের প্রতি আমাদের কি হক আছে কোরআনের প্রতি হক হচ্ছে প্রথম কোরআনকে একটি জীবন্ত গ্রন্থ হিসেবে বিশ্বাস করা জীবন্ত গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে দেওয়া আল্লাহর বাণী হিসাবে এটাকে বিশ্বাস করা হচ্ছে কোরআনের প্রতি একজন মুসলমানের প্রথম হক এটি এই জন্যই বলছি যে কোরআন আসলে জীবন্ত মানুষের কাছে এসেছিল জীবন্ত মানুষের কাছে আমরা কি আশা করি যেটা মৃত মানুষের কাছে আশা করি না ঠিক তার উল্টাটা অর্থাৎ আমরা যখন একটা কবরস্থানে যাই সালাম দেই আমরা যখন বাড়িতে যাই তখনও সালাম দেই দুই জায়গায় সালাম দিই একই ভাষায় বলি কিন্তু কবরস্থান থেকে আমরা উত্তর পাওয়ার আশায় দেই আশায় দেই না কিন্তু বাড়িতে গিয়ে কি উত্তর না পাওয়ার আশায় সালাম দেই তাও দেই না এজন্য কোরআনের প্রতিটা আয়াত প্রতিটা বর্ণনা এটা এসেছিল জীবন্ত মানুষের কাছে এবং জীবন্ত মানুষদের কর্ম প্রচেষ্টা কর্মপ্রেরণা জাগাতে উজ্জীবিত করতে তাদের জীবনের পল অনুপল প্রতিটি পরতে পরতে কোরআনের আলোয় আলোকিত করতে কোরআনের মতো করে গড়তে সার্বক্ষণিক যে নির্দেশনাটা সেটির নামই হচ্ছে কোরআন যেটা নবী সাল্লাহ আসলামের প্রতি এসেছিল একদিনে আসেনি দীর্ঘ তেইশটি বছর এসেছিল এবং এই তেইশ বছরে নবী সাল্লাহ আলাইস্লামের জীবনের সকল চড়ায় উত্তরায় ভালো লাগা মন্দ লাগা বিপদ আনন্দ খুশি সব কিছুকে রাত ও দিনের সকল পর্যায়ে এই কোরআন অবতীর্ণ হয়েছে এবং সবটাই নির্দেশনা সবটাই শিক্ষা সবটাই উপদেশ হিসেবে এসছে আমরা কোরআনকে এইভাবে কিন্তু গ্রহণ করতে পারিনি যদি পারতাম তাহলে কোরআন আমরা কখনোই না বুঝে পড়তাম না কোরআন বুঝে পড়ার পরে সেটাকে অবলীলায় অবজ্ঞা করতাম না কোরআনের দ্বিতীয় হক হচ্ছে আমি সাজিয়েছি জাস্ট এভাবে যে সর্বশেষ এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করা কারণ কোরআনের প্রতি বিশ্বাস এটি রেসালাতের প্রতি বিশ্বাস এটি হচ্ছে ইমানের অংশ কারো যদি বিশ্বাস না থাকে কমতি থাকে তাহলে তার ইমানই নাই মুসলিম হওয়ার জন্য নবী সাল্লাহ আলাইস্লামের রেসালাতের প্রতি বিশ্বাস থাকতে হবে কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে কোরআনের আরেকটি হচ্ছে কোরআনকে নিয়মিত তেলাওয়াত করা তেলাওয়াত মানে না বুঝে তেলাওয়াত যেমন নয় আবার না বুঝে পড়লে যে হবে না তাও না কোরআন তেলাওয়াত নবী সাল্লা আসলাম করেছেন আমরা যারা অনারূপ তারা তেলাওয়াত করার সাথে সাথে কোরআন বুঝে পড়তে চেষ্টা করতে হবে এবং কোরআন বুঝে পড়ার সাথে সাথে কোরআন মেনে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে আজকে আমাদের জীবনে এই কোরআনকে বোঝা কোরআনকে মানার চেতনা আমরা পিছিয়ে আমরা কোরআন জানা মানে পড়তে জানি তেলা শুধু পড়তে জানি কোরআন জানা মানে আমরা কোরআন চর্চা মানে আমরা শুধু তেলাওয়াতকে বুঝি আমরা এই যে রমাদান মাস এসছে আমরা অনেকেরই পরিকল্পনা আছে যে আমি খতম দেব এবং জীবনে আমরা বহু খতম দিয়েছি এটা অবশ্যই সবের কাজ আমি আপনি সব পাবো আমি নিজেও দিয়ে থাকি কিন্তু কোরআন কি বলছে আমার জীবন চলার জন্য আমার নির্দেশনা হিসাবে সেইটা যদি আপনি না বুঝে শুধুই ইচ্ছা করে যদি আপনি কোরআন না বুঝে পড়েই যান সারা জীবন ধরে এটা কিন্তু সঠিক কাজ হবে না এটা গোনাহের কাজ হবে কোরআন এসছে মানার জন্য কোরআন এসছে জানার জন্য কোরআন এসছে তেলাওয়াতের জন্য আপনি বুঝে তেলাওয়াত করবেন এবং যা বুঝেছেন সেটা মানার জন্য চেষ্টা করবেন এগুলো হচ্ছে কোরআনের অন্যতম হক তারপরে কি মানুষকে কোরআনের দিকে ডাকা দাওয়াতের কাজ করা হলো ফরজ প্রত্যেকটা মুসলিমের জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকা কোরআনের দিকে ডাকাটা ফরজ এবং এইটা আলেমোলামা বা বিশেষ কোনো মানুষের জন্য ফরজ না প্রত্যেকটা মুসলিমের জন্যই ফরজ হচ্ছে যে কোরআন থেকে সে জেনেছে যা সেটা অন্যকে জানাবে অন্যকে কোরআনের দিকে আহ্বান করবে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওলাও আয়া একটি কথা একটি আয়াত একটি বক্তব্য যদি তুমি জানো সেটা সঠিক হয় তাহলে সেদিকে মানুষের কাছে পৌঁছে দাও মানুষকে আহ্বান করো কোরআন কারিমে উদু ইলা সাবিল রব্বিক এভাবে আল্লাহ তালা নির্দেশ করেছেন এখানে কিন্তু উপদেশ বা অনুরোধ দেওয়া হয়নি আদেশ করা হয়েছে আল্লাহর প্রতিটি আদেশই কিন্তু ফরজ এটা লঙ্ঘিত হলে তার জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এগুলো কোরআনের হক আমাদের প্রতি সব কিছুর উপরে কোরআনকে মর্যাদা দেওয়া বিশ্বাসগতভাবে না আমরা বাসায় কোরআনকে উপরে সব বইয়ের উপরে রাখি আপনি দেখবেন কোরআনের উপরে অন্য কোনো পত্রিকা হোক বই হোক যদি রাখি মুহূর্তের মধ্যে আমরা সরিয়ে দিই ইভেন হাতের ব্যবহার করা মোবাইলটাও যদি কোরআনের উপরে রাখি দেখবেন যে বাসার ছোট্ট সদস্যটাও এসে যদি বুঝতে পারে তো সে সরিয়ে দেয় অথবা মুরব্বীরা সরিয়ে দেন অবশ্যই এটা আমরা মর্যাদা দিচ্ছি কিন্তু কোরআন প্রকৃত যে মর্যাদা নিতে এসেছিল আমাদের কাছে যে দাবি করে যেটা হক সেটা হলো আমার চিন্তা আমার বিশ্বাসে আমার কর্মে কোরআনের নির্দেশের উপরে আমি কোনো নির্দেশকে স্থান দেব না সেটা হোক শাসকের নির্দেশ সেটা হোক পিতামাতার নির্দেশ সেটা হোক স্বামী বা স্ত্রীর আবদার সেটা হোক সন্তানের প্রত্যাশা সেটা হোক কোনো বন্ধু বা আত্মীয়তার প্রত্যাশা সেটা হোক জীবনের কোনো পরম পাওয়া কোনো ক্ষেত্রেই চাওয়া পাওয়ার ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে কোরআনের নির্দেশ বোঝার পরে তার উপরে আর কোনো কিছু স্থান দেওয়া সম্পূর্ণ ইমানের বিরোধী সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন এই মর্যাদা চেয়েছিল এটা কোরআনের অন্যতম অধিকার আজকে উম্মা হিসাবে মুসলিম হিসাবে আমরা কোরআনকে সেই মর্যাদা দিতে পেরেছি কিনা এটা ভেবে দেখতে হবে কোরআন নাজিলের মাসেই আমরা এটাকে বিশেষভাবে দেখি এখন আসেন কোরআনের হক আদায় না করলে কি হবে সুরায় তহা বিশ নম্বর সুরা একশো চব্বিশ নম্বর আয়তে আল্লাহ রব আলমিন বলছেন ওমান দঙ্কা ও আমা যে আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন মাইশাতাং দঙ্কা এবং আমি তাকে কেয়ামতের দিনে উঠাবো অন্ধ করে এ আরো আরও পরবর্তী এ নিয়ে আরও কথা আছে সেদিন মানুষের উঠে বলবে যে আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না আমার চোখ গেল কোথায় আমি দেখছি না কেন কোরআনে যদি হক আদায় না করি দুনিয়ার জীবনে তো পদে পদে শাস্তি আছেই এই শাস্তির বাইরে আমরা তো সবসময় ভোগ করছি আজকে গোটা পৃথিবীর যে অশান্তি যে অনাচার যে অবিচার যে জুলুম এই সব কিছুর মূলে হচ্ছে আমরা কোরআনের হক থেকে দূরে সরে গেছি কোরআনের হক যদি আমরা আদায় করতাম তাহলে এই অনাচার এই অবিচার এভাবে প্রতিষ্ঠা পেত না সুপ্রিয় দর্শক ছতা নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোরআন তোমাদের পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে এই ছোট্ট কথা একটু চিন্তা করিত কোরআন অবতীর্ণের মাসে যে কোরআন আমার পক্ষে কখন দলিল হবে যখন আমার জীবনটা কোরআনের দলিলের আলোকে চলবে কিন্তু আন্দাজ অনুমান ভালো লাগা ভালোবাসা দিয়ে যদি চলে তাহলে কি কোরআন আমার পক্ষে দলিল হবে কখনো না আজকে দেখেন ইবাদতের নামে আমরা শির করছি ইবাদতের নামে আমরা বেদাতে লিপ্ত হচ্ছি ইবাদতের নামে বা ধর্মীয় কাজের নামে আমরা কোরআনের বিরুদ্ধচারণ করছি কথা দিয়ে কাজ দিয়ে লেখনী দিয়ে তা আপনি বা আমি দুনিয়াতে কোরআনকে বিশ্বাসের নামে কর্মের নামে চিন্তার নামে লেখনের নামে কাজের নামে বিরুদ্ধচারণ করব ইচ্ছামতো কোরআনের নির্দেশনার বাইরে চলব ইচ্ছামতো কোরআনের বক্তব্যকে বলতে চেষ্টা করব আর কোরআন আমার পক্ষে দলিল হবে এটা কি আশা করতে পারেন নিশ্চয়ই কোনো সুস্থ মানুষ এটা আশা করতে পারে না রমাদান মাসে কোরআনের পক্ষে যদি আমরা দলিল প্রত্যাশা করি কোরআন আমার পক্ষে কালকে আমাদের দলিল হবে সাক্ষ্য দেবে এটা যদি চাই তাহলে এই রমাদানে আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের হককে বুঝিয়ে দেওয়া কোরআনের হক কি জীবনের চিন্তা এবং কর্মবিশ্বাসকে কোরআনের দাবির সাথে মিলিয়ে নেওয়া হ্যাঁ মানুষ হিসাবে ভুল থাকতেই পারে আমার আপনার জীবনে ভুল থাকবেন এটা প্রত্যাশিত না ফেরেস্তা ছাড়া আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত নবী রসুল ছাড়া আল্লাহ যদি কাউকে হেফাজত করেন তিনি ছাড়া আর কারো পক্ষে ত্রুটির ঊর্ধ্বে নয় ভুলের ঊর্ধ্বে নয় বিচ্যুতির ঊর্ধ্বে নয় আল্লাহর প্রত্যাশা হচ্ছে তার গোলামদের কাছে যে তারা ভুল করবে কিন্তু আমার কাছে ক্ষমা চাইবে তৌবা করবে ফিরে আসবে প্রতিটি রমজান এই বরকতময় মুহূর্ত নিয়ে আসে আমাদের কাছে এই মুহূর্তগুলোতে প্রতিটি মুসলিমেরই দায়িত্ব হচ্ছে কোরআন অবতীর্ণের মাসে কোরআন নাজিলের মাসে কোরআনের হককে জীবনের সাথে মিলিয়ে নেওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন না আমাদের জীবনকে মিলাই কোরআনের কোন কোন হক আমার দ্বারা অবজ্ঞার শিকার হচ্ছে তৌবা করে সেগুলো পূরণ করার চেষ্টা করি আর কোরআন আমার বিপক্ষে দলিল হবে এর ভয়াবহতা কি চিন্তা করেছেন কঠিন ভয়াবহ এটা চিন্তা করার সামর্থ্য মানুষের নাই যদি মানুষ জানত যে কোরআন বিপক্ষে দলিল হওয়ার মানে কি কোরআন বিপক্ষে দলিল হওয়ার পরে মানুষের কি অবস্থা হবে এটা যদি মানুষ জানত তাহলে পাগল হয়ে যেত দুনিয়ার সবকিছু ছেড়ে মানুষ ব্যস্ত ত্রস্ত হয়ে যেত আজকে কোরআনের মর্যাদা বোধ আমাদের মধ্যে নেই কোরআনের অবস্থানের সঠিক উপলব্ধি আমাদের মাঝে নেই আর কোরআন এই নবী সাল্লাহ কথা সহি মুসলিম হাদিসটি এসছে যে কোরআন সেদিন বিপক্ষে দলিল হবে আল্লাহর কাছে এই রমাদানে কায় মনোবাক্যে হৃদয়ের সকল আকুতি দিয়ে আবদান আহ্বান করা দরকার নিজেকে নিবেদন করা দরকার আরসের মালিক আয় কোরআনের মালিক তুমি তোমার পক্ষ থেকে দয়া করে অনুগ্রহ করে যে নির্দেশনা দিয়েছিলে যে উপদেশ দিয়েছিলে যে গাইডলাইন দিয়েছিলে তা ভুল করে অবজ্ঞা করেছি সে হক আদায় করিনি কাল খেয়ামতে কোরআনকে আমার বিপক্ষে অবস্থান করিও না কোরআন আমার আপনার বিপক্ষে দলিল হওয়ার মানেই হচ্ছে আমার আপনার চূড়ান্ত ধ্বংস নিশ্চিত হওয়া আজকে এই চেতনাই আমরা হারিয়ে ফেলেছি ফলে কোরআন আমার পক্ষে দলিল হোক এ নিয়ে যেমন আমার মধ্যে অনুভূতি নেই প্রচেষ্টা নেই তেমনইভাবে কোরআন আমার বিপক্ষে দলিল হলে কি ভয়াবহ সর্বনাশ সেদিন সংঘটিত হবে কি ভয়াবহ সর্বনাশের মুখোমুখি হব সেটা আমাদের পরিকল্পনায় নাই কারণ হচ্ছে কোরআনের হক সম্পর্কে আমরা সচেতন না আমি আপনি চাকরি করি সেখানে আমার অধিকার আছে রাইট নিয়ে আমরা কথা বলি ক্ষুণ্ণ হলে আদালতে যায় মানুষ আমাদেরকে সেই অধিকার পূরণের জন্য চেষ্টা করে বাবা মার প্রতি সন্তানের হক সন্তানের প্রতি বাবা মার হক আছে ভাবে কোরআনের আমাদের প্রতি হক আছে আর কোরআনেরও আমরাও কোরআনের কাছে কিছু হকের দাবিদার আর সেটা হচ্ছে এই এই হাদিসটি থেকে যে আমরা যদি কোরআনের হক পূরণ করি কালকে আমাদের কোরআন আমাদের পক্ষে দলিল হবে তার মানে কি কোরআন আল্লাহর কাছে বলুন যে আল্লাহ তারা তুমি পাঠিয়েছিলে তারা আমাকে অনুসরণ করেছে বিধায় তার মুক্তি তার সফলতা জন্য তুমি ব্যবস্থা করো অর্থাৎ কোরআন সুপারিশকারী হয়ে যাবে সাওম সুপারিশকারী হবে কিন্তু কার যে হক আদায় করে অধিকার আদায় করে কাজগুলো করবে আমরা আমাদের পারলৌকিক মুক্তি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই কারণ দুশ্চিন্তা করে পারলৌকিক কল্যাণ নিশ্চিত হবে না পারলৌকিক মুক্তি কল্যাণ সফলতা নিশ্চিত হবে তখনই যখন এই পারলৌকিক কল্যাণ নাবের যে রক্ষা কবজ পাঠিয়েছিলেন আল্লাহ তালা যে অন্ধকার এবং জেহালাতের ডুবে গিয়েছিল আরব সমাজ সেই অন্ধকার যে সূর্য বিদুরিত করেছিল সেই জেহালাত যে আলো দিয়ে বিদুরিত হয়েছিল সেদিনের পাপাচার যা দিয়ে মুক্ত হয়েছিল সেদিনের মানুষের চিন্তার অপবিত্রতা বিশ্বাসের অপবিত্রতা জীবনাচরণের যে বাড়াবাড়ি এবং জুলুম যে আলোয় যে দিশায় যে নির্দেশনায় দূর হয়েছিল সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন সেই সমাজের মানুষেরা কিন্তু কাটায় কাটায় কড়ায় গণ্ডায় কোরআনের হককে আদায় করেছিল এবং সেজন্য মদিনার সমাজে কোরআন হেঁটে চলত কোরআন কথা বলত কোরআনকে মানুষ জীবন্ত সেই সমাজে দেখেছে কোরআনকে মানুষ উপলব্ধি করেছে মানুষে যা বলেছে কোরআনের কথা বলেছে মানুষেরা যা করেছে কোরআনের কথাই তারা পালন করেছে মানুষেরা যা চিন্তা করেছে কোরআনের চিন্তাই করেছে আসুন এই রমাদানে আমরা এই প্রতিজ্ঞা করি এই শপথ করি সর্বপ্রথম আমার জীবনটি যেন কোরআনের জীবন্ত সাক্ষী হয় আমার চিন্তা আমার কর্ম যেন কোরআনের আলোকে হয় কোরআনের আলোই যেন আমার জীবন আলোকিত হয় আর আমার ওই ছোট্ট ঘরটি যেটা হয়তো কার্পেট দিয়ে মোড়ানো নয় যেটা মানে হয়তো খুবই নগণ্য যেটাতে হয়তো তেমন আলোর ব্যবস্থাও নেই কিন্তু কোরআনের আলো দিয়ে আমার ওই ছোট্ট ঘরটাকে আগে আলোকিত করি আমার হৃদয়টাকে করি আমার ঘরটাকে করি আমার সমাজে আমার ঘরটি যেন আলোক বর্তিকা হয় আলোর বাতি ঘর হয় তাহলেই এই পৃথিবী আবারও কোরআনের আলোয় আলোকিত হবে আর তা সম্ভব হবে কোরআনের হক আদায়ের মাধ্যমে রামাদানের এই পবিত্র মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাই আসুন কোরআনের হক আদায় যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকা